শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন খুলনা বিভাগীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক সংগঠন আজাদি কাফেলার শিশু শিল্পীদের কণ্ঠে হামদ নাতের কাড়া অ্যালবাম মদিনাওয়ালা গানের কথা ও সুর রাকিব হাসান ও মুনাওয়ার হুসাইন কণ্ঠ দিয়েছেন ফয়সাল মাহমুদ নাইমুল ইসলাম রাসেল আদনান ও রিয়ান মাহমুদ সার্বিক দিক নির্দেশনায় মুফতি ইলিয়াস জাহানাবাদ ব্যবস্থাপনায় শরীফুল ইসলাম প্রযোজনা ও পরিবেশনায় এ কে মিডিয়া খুলনা কার্যালয় জামিয়া ইসলামিয়া দারুল মারু বিসমিল্লানগর খুলনা মোবাইল নম্বর শূন্য এক সাত এক দুই ছয় পাঁচ আট আট সাত তিন সাত তিন শূন্য এক নয় দুই ছয় সাত সাত চার ছয় নয় তিন উপস্থাপনায় আমি উবাইদুল্লাহ বাসি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ তোমার সে সুপ্ত প্রতিভা বিকাশ করতে হবে তোমার সে সুপ্ত প্রতিভা বিকাশ করতেই হবে তোমার সে সুপ্ত প্রতিভা বিকাশ করতেই হবে কণ্ঠ ছেড়ে সত্যের পক্ষে গান তোমাকে গেতেই হবে কণ্ঠ ছেড়ে সত্যের পক্ষে গান তোমাকে গেতেই হবে কণ্ঠ ছেড়ে সত্যের পক্ষে গর তোমাকে গেতে হবে তোমার সুষুপ্ত প্রতিভা বিকাশ করতেই হবে তোমার সুষুপ্ত প্রতিভা বিকাশ করতেই হবে তাই ডাকছি তোমাকে আমরা তাই ডাকছি তোমাকে আমরা তাই ডাকছি তোমাকে আমরা এসো জগৎ করিও আমরা আজাদি কাফেলা আমরা আজাদি কাফেলা আমরা